কাফির মুশ্রিক মুনাফিক যে কোনো নাম আহলে কিতাব যে কোনো নামে হোক এরা সকলে মূলত এক দল ভুক্ত অর্থাৎ আল্লাহ নাফরমানির ক্ষেত্রে তারা এক প্ল্যাটফর্মে এদের সকলের আচরণ ভূমিকা এবং তাদের সাথে মুসলমানদের সম্পর্ক কি এ সকল বিষয়গুলো আলোচিত হয়ে গেছে বিশেষ করে যে সকল বর্ণচূড়া মুনাফিক মুসলমানদের অভ্যন্তরে থেকে তারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে এবং সুযোগ বলে ইসলামের দুশ্মনদের সহযোগিতা করে সেই সকল লোকদের কথাটাও এই চূড়ায় বেশ আলোচিত হয়ে গেছে এই শেষ পর্যায়ে এদের অবস্থাটা পুনরায় আলোচনা করা হচ্ছে যখন কোন নতুন সুরা নাজিল হয় তখন তাদের মধ্য থেকে কেহ কেহ বলে এই সুরা নাজিল হওয়ার ফলে তোমাদের কার ইমান বৃদ্ধি হল আল্লাহ বলছেন অবশ্যই যারা ইমানদার তাদের ইমান এই সুরার দ্বারা অবশ্যই বৃদ্ধি পেয়েছে এবং তারা আনন্দিত হয়েছে কোরআন মজিদের কোন সুরা যখন নাজিল হতো বিশেষ করে যেই সকল সুরার মধ্যে জিহাদের আদেশ দেওয়া হয়েছে কেতালের আদেশ প্রদান করা হয়েছে এই ধরনের আয়াতগুলো নাজিল হওয়ার পর মুনাফেকরা তারা একে অন্যের কাছে বলতো প্রশ্ন করত মূলত ঠাট্টা করেই বলতো যে কোরআন মজিদের আয়াত এবং সুরাগুলো নাজিল ধারাবাহিক ভাবে হচ্ছিল এর ফলে তারা নিজেরা কোরআনের প্রতি তাদের ইমান না থাকার কারণে তারা ঠাট্টা বিদ্রুপ করে তারা পরস্পরে বলত এই যে নতুন একটি সুরা নাজিল হলো এই সুরার নাজিল হওয়ার ফলে তোমাদের কার কার ইমান বৃদ্ধি হয়েছে কারণ এই মোনাফিকরা কোরআনের প্রতি তাদের হৃদয়ের আকর্ষণ না থাকার কারণে তারা এই কোরআন নাজিলের ফলে যে এর দ্বারা বেশ উৎফুল্ল হয় আনন্দিত হয় প্রশান্তি লাভ করে এটা মুনাফিকা অনুভব করে না পূর্ব তাদের অন্তর যেমন ছিল নতুন সুরা নাজিল হওয়ার পর তো তাদের অবস্থা এমনই থাকে কারণ এই সুরা তো তাদের অন্তরে কোনো প্রভাব বিস্তার করে না তাদের জীবনে কোনো প্রভাব বিস্তার করে না এই জন্য তারা একে অন্যকে বলে এই যে নতুন সুরাতা নাজিল হলো এর দ্বারা তোমাদের চার কারি মান বৃদ্ধি পেল আল্লাহ এখানে জবাব দিয়ে দিচ্ছেন তোমাদের কারো ইমান বৃদ্ধি না হলেও তোমাদের মতো মোনাফিকদের ইমান বৃদ্ধি না হলেও যারা ইমানদার তাদের ইমান বৃদ্ধি হয়েছে যারা ইমানদার তাদের ইমান অবশ্যই বৃদ্ধি হয়েছে এবং এই নতুন সুরা নাজিল হওয়ার ফলে তারা আনন্দিত হয়েছে খুশি হয়েছে নতুন একটা কোরআন মজিদের সুরা নাজিল হল এই জন্য তারা খুশি হয়েছে এখানে দেখা যায় ইমান বারে কমে ইমান যে বারে কমে এর প্রকাশ্য দলিল হল এই আয়াতটি যে ইমানদারের ইমান বৃদ্ধি পায় কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ সুবাহ অন্য জায়গায় সব ফরমান যারা ইমানদার যখন আল্লাহর কোন নিদর্শন তাদের সামনে পেশ করা হয় আল্লাহর কথা উল্লেখ করা হয় তখন তাদের অন্তরে কম্পন আসে আল্লাহর ভয়ে আল্লাহর আজাবের ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয় আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত পেশ করা হয় ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা যখন আল্লাহর আয়াত কুরআন মজিদের আয়াত তাদের সামনে তেলাওত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় কোরআন তেলাওতের মাধ্যমে ইমান বৃদ্ধি হয় আর কোরআন থেকে বিচ্ছিন্ন থাকার ফলে ইমান দুর্বল হয়ে যায় মানুষ যখন কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলে কোরআনের জীবন যাপন করে তখন সে জীবন্ত কোরআন সে পায় এই কারণে তার ইমান বৃদ্ধি পায় কোরআনকে যখন বাস্তব জীবনে সে পায় তখন সে এই কোরআনের দ্বারা যে জীবন লাভ করেছে সেই জীবনের যে একটা স্বাদ সেই স্বাদ সে অনুভব করে এর সত্যতা সে অনুভব করে এই জন্য তার ইমান বৃদ্ধি হয় আর যখন কোরআন থেকে মানুষ নিজেকে দূরে সরিয়ে নেয় তখন তার ইমান কমতে থাকে সে ইমানে বাড়া এবং কমা এটা মানুষের দুনিয়ার এই জীবনে তার জীবন যাপন তার আমলের কারণে হয় কেউ যদি আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করে তাহলে তার ইমান বৃদ্ধি লাভ করে আর যে ব্যক্তি কোনো পাপ কাজে লিপ্ত হয় তার ইমান তখন কমতে থাকে এমনকি এক পর্যায়ে তার কাছ থেকে ইমান লুপ্ত হয়ে যায় তার মধ্যে ইমাম ইমান থাকে না রাসুল্লাহ সাল্লাম বলেছেন চুর কখনো চুরি করতে পারে না যতক্ষণ তার মধ্যে ইমান থাকে বেবিচারী কোনদিন বেবিচার করতে পারে না যতক্ষণ তার মধ্যে ইমান থাকে অর্থাৎ যে চুরি করে চুরি করা কালীন সময়ে সে ইমানদার থাকে না তার ইমান থাকে না যে বেবিচার করে তার বেবিচারের সময় তার মধ্যে ইমান থাকে না এই হাদিসের ব্যাখ্যা এইভাবে করা হয়েছে যে যখন চুর চুরি করে তখন তার থেকে ইমানের নূর চলে যায় দূরে অবস্থান করে চুরি কর্ম থেকে যখন বিরত হয় ফিরে আসে তখন তার ইমানটা তার মধ্যে আবার ফিরে আসে বেবিচারি যখন বেবিচার করে তখন তার অন্তর থেকে ইমানের নূর চলে যায় তখন তার মধ্যে ইমান থাকে না সেই বেবিচার থেকে যখন ফিরে আসে তখন ওই ইমানের নূর আবার তার অন্তরের মধ্যে আছে কারণ এই চুরির কারণে বেবিচারের কারণে একটা মানুষ কাফির হয় না সে কবিরা গুণা করছে এই জন্য স্থায়ীভাবে সে ইমান হারা হয় না কিন্তু ওই কর্মের সময় তার মধ্যে ইমান থাকে না যদি ওই সময় তার মৃত্যু হয় সে ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করবে ওই কর্মের সময় যদি সে মৃত্যুবরণ করে সে ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করবে কারণ ওই সময় তো তার মধ্যে ইমান ছিল না আর এই ধরনের পাপ কাজ মানুষের ইমানকে কমাতে থাকে তার অন্তরে যে ইমান আছে সেই ইমানের নূরের উপর একটা দাগ পড়ে আর তার পাপ যত করতে থাকে সেই দাগটা বৃদ্ধি হতে থাকে এক পর্যায়ে ইমানের নূরটা একেবারে পাপে সেই কালো দাগে ঢেকে ফেলে দেয় এটা হজরত আলী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলছেন ইমান হলো এমন একটা নূর যা মানুষের কল্পের মধ্যে একটা সাদা বিন্দুর মতো থাকে যখন সে ইমানের দাবি পূরণ করে সকল প্রকারের শীত কুপুর বিদাত থেকে সে মুক্ত হয়ে জীবন যাপন করে তার আমল যখন হয় আল্লাহর হুকুম অনুযায়ী রাসুলের তরিকা অনুযায়ী তখন সেই সাদা বিন্দুটি সম্প্রসারিত হয় তার অন্তরটাকে আলোকিত করে ফেলে সেই আলোকিত অন্তর দিয়ে সে হকটাকে হক হিসাবে বুঝতে পারে বাতিলটাকে বাতিল হিসাবে বুঝতে পারে আর হক পথে চলতে চলতে এটা তার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হয়ে যায় এবং এই পথে তার জীবন দেওয়াটাও তখন তার জন্য খুব সহজ হয়ে যায় আর যখন মানুষ সে পাপ কাজে লিপ্ত হয় তার কল্বের শ্বেত বিন্দুর উপর তখন কালো রেখা পড়ে আর যখন সে ওই পাপের মধ্যেই বারবার সে লিপ্ত হয় সে রেখার সম্প্রসারণ হয় আস্তে আস্তে তার কলবে সে ইমানে নূরের উপর কালো আবরণ করে যায় তখন আর তার কাছে কোনো ভালো কাজ ভালো লাগে না আল্লাহর এবাদতি সে তার মন বসে না আল্লাহর হুকুম পালনে সে মজা পায় না স্বাদ পায় না তখন যখন আল্লাহর এবাদতের দিকে তাকে ডাকলে তার কাছে কষ্টকর মনে হয় ইমান এইভাবে মানুষের বৃদ্ধি হয় অথবা কমে একজন সাহাবা একদিন আবু বুকর রাজি আল্লাহর বাড়ি গিয়ে বললেন আমি তো মুনাফিক হয়ে গেছি আবু বকর প্রশ্ন করলেন তুমি আবার কিভাবে মুনাফিক হলে তিনি বললেন আমি যখন রাসুল্লাহ সাল্লু আলহ্লামের কাছে থাকি আমার ইমানের যে অবস্থা হয় তখন আমি আল্লাহ এবং আল্লাহর রাসুল ছাড়া আর কিছুই আমার ভালো লাগে না দুনিয়ার কোনো কিছুই আমার ভালো লাগে না সব কিছুর উপর রাসুলকেই আমার পছন্দ হয় ভালো লাগে আর রাসুলের কাছে থাকতে আমার ভালো লাগে আবার যখন বাড়িতে চলে আসি তখন আমার স্ত্রী সন্তান আদি আমাদের গড় বাড়ি দুনিয়ারই সম্পদ এগুলোর দিকে আমার মন তখন আকৃষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের আমার মনের অবস্থা একরকম থাকে না রাসুলের কাছে থাকলে একরকম বাড়িতে আসলে আরেক রকম তাহলে এটা তো আমি মুনাফিক না হতে কি হলাম আবু বকর রাজি আল্লাহ তখন বললেন তাহলে তো আমিও মুনাফিক হয়ে গেছি আমারও তো অবস্থা এমন হয় দুইজন দুইজনের সেই নেপাকের আশঙ্কা নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের কাছে গেলেন গিয়ে তাদের অবস্থা বর্ণনা করলেন রাসুল্লাহ সাল্লু বললেন আমার কাছে থাকলে তোমাদের ইমানের যেই অবস্থা হয় বাড়িতে যাওয়ার পরও যদি ওই অবস্থা থাকত তাহলে আল্লাহর ফেরেস্তাগণ রাস্তায় তোমাদের সাথে মুসাফা করত তাহলে বোঝা গেল যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে থাকলে মুমিনদের ইমান বৃদ্ধি হতো আর বাড়িতে যাওয়ার পর এটাতে একটু কমতি হতো যে ইমান যে বারে কমে আল্লাহর আয়াত যখন নাজিল হয় কোরআন মজিদের আয়াত নাজিল হয় সুরা নাজিল হয় নতুন নতুন সুরা যখনই নাজিল হতো দারগণ তাদের ইমানে সেগুলোর তৃপ্তি পেতেন এবং এই জন্য তারা আনন্দিত হতেন তাদের ইমান বৃদ্ধি হতো আর মুনাফিকরা নতুন সুরা নাজিল হলে পরে তাদের অন্তরে কোনো প্রভাবই পড়ত না কারণ পূর্বে তো অনেক সুরা নাজিল হয়েছে সেই সুরাগুলোর প্রভাবও তাদের অন্তরে পড়েনি যেহেতু সে নিজে দেখতেছে নতুন সুরা নাজিল হওয়ার আগে তার অবস্থা যেমন ছিল পরেও একই রকম ওই তখন একজন আরেকজনকে বিদ্রুপ করে বলতো এই যে নতুন সুরা নাজিল হলো এর দ্বারা কি তোমাদের কার ইমান বৃদ্ধি হয়েছে তারা এই প্রশ্নটা করত কেন এটা বিদ্রুপ করে বলতো কারণ এই সুরা নাজিল হওয়ার আগে তার অন্তরের যে অবস্থা ছিল তার মধ্যে যে নেফাঁক ছিল সেটা এখনো আছে এই জন্য তারা একে অন্যের কাছে এই প্রশ্নগুলো তারা করত আল্লাহ তার এই প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন যারা ইমানদার এই সুরা অবশ্যই তাদের ইমান বৃদ্ধি করেছে ইমান বৃদ্ধি হয় কার ইমানদারের আল্লাহর পক্ষ থেকে যে সুরা নাজিল হয় আয়াত নাজিল হয় সেই সুরা বা আয়াত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখনই সাহাবাদের সামনে ঘোষণা করতেন তেলাওয়াত করে শোনাতেন তাদের নিজেদের ইমান বৃদ্ধি হতো এবং খুশির সাথে তারা একে অন্যের কাছে সেই আয়াতগুলো প্রচার করতেন ওয়াহুম ইয়াক্তাব শিরুন এবং তারা আনন্দিত হয় এই সুরান দ্বারা তাদের ইমানও বৃদ্ধ হয় সাথে সাথে তারা আনন্দিত হয় তৃপ্তি পায় খুশি হয় আর খুশির সাথে সাথে একজন আরেকজনের কাছে এগুলো প্রচার করতে থাকে কেউ যদি রাসুলের কাছ থেকে দূরে থাকতো সে জানতে পারেনি কোন সাহাবা যখন কোন দিকে ওই আয়াত নাজিল হওয়ার পর যেতেন আশেপাশে যাদেরকে পেতেন সকলের কাছে খুশির সাথে আনন্দের সাথে চূড়াগুলো তাদের সামনে তেলাওত করতেন শোনাতেন যে আমি রাসুলের কাছ থেকে আসলাম এই এখন এই আয়াত নাজিল হয়েছে এখন এই সুরা নাজিল হয়েছে যিনি প্রচার করছেন তিনিও যেমন আনন্দিত এবং খুশির সাথে প্রচার করেন আর যার কাছে প্রচার করা হচ্ছে শোনানো হচ্ছে সেই নতুন সুরা শুনে অত্যধিক আনন্দিত হয় খুশি হয় এবং তার ইমান বৃদ্ধি লাভ করে কিন্তু মোনাফেকদের আসলে তো তাদের ইমানই নাই বৃদ্ধি হবে কেমন করে যদি থাকতো তাহলে বৃদ্ধি হতো وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون আর যাদের অন্তরে রোগ রয়েছে মুনাফিকের রোগ তাদের অন্তরে যে অপবিত্রতা ছিল তার সাথে এই সুরা আরো নতুন কিছু অপবিত্রতা যোগ করল তাদের অপবিত্রতাই তার অন্তরের মধ্যে বৃদ্ধি পেল আর এই অবস্থায় তাদের মৃত্যু হবে যে তারা কাফের অর্থাৎ আল্লাহর আয়াতকে অমান্যকারী অস্বীকারী হিসেবে তাদের মৃত্যু হবে নতুন সুরা বা আয়াত নাজিল হলে এর দ্বারা ইমানদারের ইমান বৃদ্ধি পায় আর মুনাফিকদের অন্তরের অপবিত্রতা বৃদ্ধি পায় কোরআনের আয়াত অমান্য করার কারণে তাদের অন্তর অপবিত্র হয়ে গেছে তারা নাপাক পূর্বেও তাদের সামনে কোরআনের আয়াত পেশ করা হয়েছে সেই সময় তা গ্রহণ করেনি কোরআন মজিদে তাদেরকে যে আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে আল্লাহর নাজিল নাজিলকৃত কিতাব কোরআনের হুকুম আহকাম অনুযায়ী জীবন যাপন করা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্র আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী পরিচালনা করা তারা এটা পছন্দ করেনি বাহ্যিকভাবে মুসলমানদের সাথে থাকার জন্য কিছু বিষয় তারা মানত ইসলাম প্রচার এবং প্রকাশ করার জন্য নিজেকে মুসলিম হিসেবে প্রমাণ দেওয়ার জন্য কিছু মানত কিন্তু অন্তর থেকে তাকে ভালোবেসে গ্রহণ করত না এর প্রমাণ আল্লাহর এই হুকুম হাকাম বিধি বিধানগুলোকে মানব সভ্যতায় প্রতিষ্ঠিত করার জন্য যখন জিহাদের ডাক দেওয়া হতো সেই জিহাদ থেকে তারা বিমুখ থাকত সেই জিহাদে তারা অংশগ্রহণ করত না সুকৌশলে পাশ কাটিয়ে যেত আর সুযোগ পেলে বিরোধিতা করত যেই কথাগুলো এর আগে আমি আলোচনা করেছিলাম সোয়াইলাম নামক ইহুদির ঘরে তাগুক যুদ্ধের পরে পূর্বে তারা মুনাফেকরা একত্রিত হয়েছিল পরামর্শ করেছিল যে লোকদেরকে কিভাবে তবুক অভিযান থেকে বিরত রাখা যায় এই পরামর্শগুলো করেছিল সিদ্ধান্ত নিয়েছিল রাসুল্লাহ সাল্লু আলহ্লাম যখন জানতে পারলেন তখন তালহা বিন ওবায়দুল্লাহর নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করলেন আদেশ করে দিলেন সেই সুয়াইলাম ইহুদির ঘর যেন জ্বালিয়ে দেওয়া হয় তারা গিয়ে সেই ঘরটা জ্বালিয়ে দিয়েছিলেন এবং তারা পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল এই মুনাফিকরা নিজেরা তো জিহাদে অংশগ্রহণ করতই না মুসলমানদেরকেও তারা বিরত রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করত তাদেরকে ভয়বিধি প্রদর্শন করত সাহস হারা করার চেষ্টা করত দুনিয়ার দিকে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করত এই সকল কর্মগুলো পূর্বেও তারা করেছে এটা ছিল তাদের অন্তরের অপবিত্রতা অন্তরে ইমানের নোট না থাকার কারণে তাদের অন্তরে কালিমা পড়ে গেছে অন্তরটা তাদের কলুষিত হয়ে গেছে আর কলুষিত হওয়ার কারণে সেটাতে পছন্দ ধরেছে এই জন্য এটা অপবিত্র হয়ে গেছে আর নতুন কোন সুরা নাজিল হলে পরে তার অন্তরের সেই অপবিত্রতা আরো বৃদ্ধি পায় কিভাবে যে নতুন এই আয়াতের বিরোধিতা করার কারণে ওই আয়াতের প্রতি ইমান না আনার কারণে তার অন্তরের অপবিত্রতা আরো বৃদ্ধি পায় আর এই অপবিত্র অন্তর নিয়েই তারা মৃত্যুবরণ করে অর্থাৎ তারা কাফের অবস্থায় মৃত্যু বরণ করে ও মাতু হুম কাফিরুন তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে অর্থাৎ আল্লাহর আয়াতগুলোকে অমান্যকারী হিসাবেই তারা মৃত্যুবরণ করে একটা কথা যদি আমরা এখন চিন্তা করি আমরা এমন এক যুগে এমন মানব সমষ্টির মধ্যে আমরা বসবাস করছি যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে ইসলামের বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতাও কেউ কেউ পালন করে অনেকে সেই ইসলামের প্রচার প্রসারের জন্য কাজ করে এটা এমন একটা পিকুলিয়ার একটা অবস্থা এখন যে কে মুসলিম এটা বোঝা বড় কঠিন এক অবস্থায় আমরা পতিত হয়েছি এর মানদণ্ডটা কি আজকের দুনিয়ায় মুসলিম নামদারি দেশ হোক আর অমুসলিম দেশ হোক সব দেশগুলো একই শরীয়তের দ্বারা পরিচালিত মুসলিম দেশগুলোতে নতুন যে আইন তৈরি করা হয় পার্লামেন্টে যে বিভিন্ন সময় আইন তৈরির জন্য বিল পেশ করা হয় সেখানে রেফারেন্স দেওয়া হয় ভারতের পার্লামেন্টে অমুক শোনে এই বিলটা পাশ করা হয়েছে তাদের সংবিধানের ওই ধারায় আছে আমেরিকায় এই আইনটা অমুক সনে পাশ করা হয়েছে ব্রিটেনে ফ্রান্সে জার্মানি অস্ট্রেলিয়ায় এই আইনটা এইভাবে পাশ করা হয়েছে মানে দুনিয়ার কাফের দেশগুলোতে এর পূর্বে এই আইনটি ফাঁস হয়ে গেছে বলে দাবি করে তার এই আইনটা ফাঁস করার পক্ষে তারা বলিষ্ঠতা নিয়ে আসে যুক্তিটা দিয়ে যেটা এখন এটা ফাঁস করা দরকার পূর্বেই ওই সকল দেশ এই আইনটা পাস করে ফেলেছে এইভাবেই দুনিয়ার সকল মুসলিম দেশগুলোতে কুফরদের আইন রাষ্ট্রীয়ভাবে আইন করে ফাঁস করে এটা বাস্তবায়ন করা হচ্ছে এবং এই আইনের বিরোধিতা যেই করবে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত করা হয় তাকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করা হয় তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করা হয় তাদেরকে দেশের শান্তি শৃঙ্খলার পরিপন্থী হিসাবে তাদেরকে ঘোষণা দেওয়া হয় অর্থাৎ দুনিয়ার কুফফারগণ এক প্ল্যাটফর্মে তারা ঐক্যবদ্ধ কেউ বলতে পারে না যে এই দেশটি মুসলিম দেশ সেহেতু মুসলিম শাসক হওয়ার কারণে তার বিরুদ্ধে জিহাদ করা যাবে না এই কথাটি অনেক আলেম নামদারি লোকেরাও বলে অনেক আলেম নামদারি লোকেরা বলে যে এটার শাসকরা তো মুসলিম কিন্তু এই জাহিলি মোরক্কব জানে না এর নামে মুসলিম কামে সে কাফের চেয়ে অদম দুনিয়ার সবচেয়ে বড় নিকৃষ্ট কাফের যারা আছে তাদের চেয়েও নিকৃষ্ট সে দুনিয়ার কাফেররা তো প্রকাশ্যভাবে সে কাফের আমরা এলাক থাকতে পারি সতর্ক থাকতে পারি কিন্তু এর চেহারা যে মুসলিমের লেবেল লাগানো আর এই লেবেল তার কারণে একটা কাফেরকে আমরা মুসলিম মনে করছি একটা বড় কুপুরি আকিদাগত ভাবে কাফেরকে যদি কেউ মুসলিম মনে করে সে কাফের কাফেরকে কাফের মনে করতে হবে তাহলে অনেক মুসলমানদেরকে ব্যাপকভাবে বিভ্রান্তির মধ্যে ফেলে রেখেছে এই মুসলিম লেভেল পাপাপ তাহলে এই কুফফারদের চেহারায় যে ইসলামের লেভেলটা লাগানো এই কুফফারের চেহারা থেকে ইসলামের লেভেলটাকে খুলে ফেলতে হবে আর তাকে সেই কুফফারের আসল চেহারাটা প্রকাশ করে দিতে হবে তাহলে মানুষ এই বিভ্রান্তি থেকে বাঁচতে পারবে আজকে আমরা এমন একটা টঙ্কিলময় অবস্থায় আমরা অবস্থান করছি জীবন অতিবাহিত করছি যেই সময়ে হয়তো দুনিয়ায় উপমা দেওয়ার মতো কোন জাহিলিয়াত খুঁজে পাওয়া যাবে না অতীতে যত জাহিলিয়াত এসেছিল সেই সকল জাহিলিয়াতকে এখন হার মানিয়েছে উপমাহীন জাহিলিয়াত বর্তমানে চলছে ওই জাহিলিয়াতের মধ্যে আমরা বিচরণ করছি আর এর মধ্যে এই জনবসতির অধিকাংশ মানুষ ইসলাম না মেনেও ইসলামকে পছন্দ না করেও তাদের গায়ে ইসলামের পোশাক লাগিয়ে রেখেছে তাদের গায়ে ইসলামের পোশাক লাগিয়ে রেখেছে অথচ ইসলাম মানে না ইসলাম মানুষ মানুষ সেটাও বরদাস্ত করে না নিজেও মানে না অন্য কাউকে মানতেও দেয় না অথচ তার গায়ে ইসলামের লেভেল সেই পোশাক তার গায়ে ইসলামের এটা হলো সবচেয়ে বিপজ্জনক এরা হলো কুফরির উৎকাত করে ইসলামকে বিজয়ী করার পথে সবচেয়ে বড় অন্তরায় এই শক্তির সবচেয়ে বড় অন্তরায় এদের সংখ্যা এই সমাজের মধ্যে সবচেয়ে বেশি এই অবস্থায় আমাদের মোকাবেলা ভাবে করা দরকার একদিকে অস্ত্রের মাধ্যমে এদের মোকাবেলা করা সাথে সাথে ইলমের মাধ্যমে মোকাবেলা করা মানুষের চিন্তার পরিশুদ্ধি সাধনের জন্য সবচেয়ে বড় অস্ত্র যেটি হল কোরআন মজিদ এবং রাসুদুল্লাহ সাল্লাহামের সহি হাদিস ইলমের মাধ্যমে তাদের মোকাবেলা করে প্রমাণ করে দেওয়া তাদের গায়ে যে ইসলামের পোশাক পড়েছে এটা প্রথারণামূলক পোশাক এটা ইসলামের পোশাক নয় এই কুফফারদের গায়ে ইসলামের পোশাক মানায় না ইসলামের পোশাক তাদের গায়েই থাকবে যারা ইসলাম অনুযায়ী জীবন যাপন করে যারা কোরআনকে তাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করেছে কোরআন অনুযায়ী জীবন যাপন করে তাদের গায়ে ইসলামের পোশাক থাকবে আর যারা কোরআনকে তাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করেনি তাদের গায়ে কুফরির পোশাকটাই সবচেয়ে বেশি উপযুক্ত ইসলামের পোশাক তাদের গায়ে বেমানান এতে করে মুসলিমরা এখানে প্রসারিত হয় বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে মুসলমানদেরকে সেই প্রতারণা থেকে মুক্ত করার জন্য বিভ্রান্তি থেকে হেফাজত করার জন্য কুফারদের গায়ে যে ইসলামের পোশাক এটাকে খুলে ফেলা দরকার আর এটা খুলে ফেলতে গেলে প্রয়োজন হল কোরআন এবং হাদিসের এলিম কোরআন সুন্নার এলিমের দ্বারা এই পোশাকটা যে তাদের গায়ে বেমানান এটা প্রমাণ করে দিতে হবে পোশাক খুলে তাদের আভ্যন্তরীণ সেই কুফরিটাকে প্রকাশ করে দিতে হবে যারা কুফরির সাথে বন্ধুত্ব করে কুফফারদের সাথে তাদের সুসম্পর্ক রক্ষা করে চলে এরা কুফফার কারণ তারা যাদের ইমান এবং কুফুর জানার পর ইমানদারদের সাথে সে বন্ধুত্ব করল না আর কুফারদের সাথে সম্পর্ক চিহ্ন করল না সে ইমানদার নয় কারণ আকিদার মূল একটা বিষয় আল ওয়ালাওয়াল ওয়াল বারা আমি কার সাথে বন্ধুত্ব করব কে আমার শত্রু মানব সভ্যতা এটা পরিষ্কার টাকা দরকার সাধারণ মুসলমান যারা এলিম নাই কোরআন হাদিস বুঝে না তারা যাতে বিভ্রান্তিতে না পড়ে এই জন্য মুসলমানদের সমাজ আলাদা হয়ে যাবে কাফেরদের সমাজ আলাদা হয়ে যাবে সাধারণ মানুষ দেখতে পাবে তখন মুসলমান কারা আর কাফের কারা এটা পরিষ্কার করে দেওয়া দরকার এই জন্য আকিদার স্পষ্ট দাবি এটা আল ওয়ালা ওয়াল বারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন কোন মুজাহিদ বাহিনীকে কোন অভিযানে প্রেরণ করতেন তখন সেই আমিরুল জিহাদকে তখন আদেশ করতেন প্রথম যে আদেশটা হলো সেটা হলো ব্যক্তিগতভাবে তুমি আল্লাহকে ভয় করবে তোমার এই দায়িত্ব পালনের জন্য আল্লাহকে ভয় করবে দ্বিতীয় আদেশটি হলো তোমার সাথীদের সাথে উত্তম ব্যবহার করবে এটা হলো ব্যক্তিগত পর্যায়ে এরপর তিনি সাধারণভাবে ঘোষণা দিলেন তোমরা আল্লাহর নামে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য তোমরা যুদ্ধ করবে আল্লাহর দুশ্মন যারা তাদেরকে তোমরা হত্যা করবে তোমরা যুদ্ধ করবে কিন্তু যুদ্ধের ময়দানেও তোমাদের তোমাদের গুরুত্বপূর্ণ কর্তব্য সম্পাদন করবে তা হল কোন জাতির সামনে যখন তোমরা হাজির হবে প্রথম তাদেরকে তোমরা ইসলামের দাওয়াত দিবে অভিযান চালানোর আগে ইসলামের দাওয়াত দেবে যদি তারা দাওয়াত গ্রহণ করে তাহলে তাদেরকে ঘোষণা দিবে তোমরা তোমাদের অঞ্চল থেকে হিজরত করে মুসলমানদের অঞ্চলে চলে আসো তারা যে ইসলাম গ্রহণ করলো এরপর তারা ওই কুফার অঞ্চলে থাকতে পারে না যখন একদিকে আছে দারুল ইসলাম অন্যদিকে দারুল কুফুর তখন ইসলাম যারা গ্রহণ করবে কোন মুসলিম দারুল কুফুরে আর অবস্থান করতে পারবে না তার জন্য বৈধ নয় সে যে ইসলাম গ্রহণ করেছে তার প্রমাণস্বরূপ তাকে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে সে মুসলমানদের অঞ্চলে হিজরত করতে হবে যদি সে হিজরত করতে অস্বীকার করে তখন তাকে জানিয়ে দেবে তুমি বেদুইনদের মতো থাকবে অর্থাৎ মুসলমানদের গণিমত এবং ফাই থেকে কোনো অংশ তুমি পাবে না বেদুইনরা ইসলামকে যেইভাবে মানে সেইভাবে মেনে চলবে অর্থাৎ প্রথমত তোমার কুফফারদের সাথে সম্পর্ক ছিন্ন করবে মুসলমানদের বিরোধিতা থেকে নিজেকে বিরত রাখবে এদের তাকে সম্পর্ক ছিন্ন করে তুমি কুফফারদের অঞ্চল তুমি আলাদা হয়ে যাবে তাদের সাথে আর থাকবে না কিন্তু তুমি গণিমত এবং ফাইয়ের অংশ পাবে না যদি এই অবস্থাটাও এই দাবিটাও সে মেনে নিতে অস্বীকার করে এরপর তাকে দাওয়াত দিবে তুমি যুদ্ধ থেকে মুক্ত থাকার জন্য শেষ উপায় তুমি জিজিয়া প্রদান করো তোমরা জিজিয়া প্রদান করো সেই জিজিয়া হল ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে তোমাদের প্রতি যা ধার্য করা হবে তবে এটা ইনসাফের বাইরে করা হবে না তাদের সাহায্যের বাইরে করা হবে না তাদের সামর্থ্যের বাইরে করা হবে না যেই পরিমাণ দেওয়াটা তাদের জন্য সহজ সেই পরিমাণে সেই জিজিয়া ধার্য করা হবে এবং এই জিজিয়া দেওয়ার পর তারা সকল নিরাপত্তা লাভ করবে ইসলামী রাষ্ট্রে মুসলমান প্রজাগণ যেই অধিকার লাভ করে সেই জিজিয়া দাতাগণ সেই অধিকার লাভ করবে বায়তুল মালে যে অংশ তারা মুসলমানরা পায় এইভাবে তারাও পাবে অর্থাৎ তাদের মধ্যে যদি রোগাক্রান্ত থাকে সেখানে বৃদ্ধ অতি বৃদ্ধ লোকেরা থাকে আশ্রয়হীন লোকেরা থাকে পঙ্গু থাকে সেই সকল অবস্থায় একজন মুসলিম যেইভাবে মুসলিম সমাজে নিরাপত্তা পায় সেই নিরাপত্তাটা তারা পাবে তাদের এই সকল নিরাপত্তা তাদের করের চেয়ে অনেক বেশি দেওয়া হয় এমনকি তাদের উপর যদি অন্য কেউ আক্রমণ করে তাদের পক্ষ নিয়ে মুসলিম বাহিনী যুদ্ধ করবে যুদ্ধ করে তাদেরকে নিরাপত্তা দেবে জিজিয়া এমন নয় এমন নয় যেটা কোনো অপমানজনক বিষয় জিজিয়ার মাধ্যমে তারা নিরাপত্তা লাভ করবে ইসলামী রাষ্ট্রে থাকার সুযোগ লাভ করবে যখন ইসলামী রাষ্ট্রে তারা জিজিয়া দিয়ে অবস্থান করবে তাদের নিজেদের ধর্ম পালন করার স্বাধীনতা পাবে সেখানে তাকে আর জোর করে মুসলমান বানানো হবে না তার চিন্তার স্বাধীনতা দেওয়া হবে তার পূর্বের ধর্মের উপরও থাকতে পারে নতুন কোন ধর্ম সে গ্রহণ করতে পারে সেখানে বাধা সৃষ্টি করা হবে না এত উত্তম ব্যবস্থা ইসলাম দিয়েছে যদি এই অবস্থাটা অস্বীকার করে তখন রাসুল্লাহ সাল্লাম বলেন যদি তাদের সাথে পূর্ব কোনো চুক্তি না থাকে তাহলে এখন তাদের সাথে যুদ্ধে লিপ্ত হও ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করবে তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করার মতো শক্তি থাকবে একেবারে তাদেরকে নির্মূল করবে তবে তাদের মধ্যে যুদ্ধ করতে অক্ষম বৃদ্ধ শিশু এবং নারী যারা গড়ে অবস্থান করছে তাদেরকে হত্যা করবে না তাদের গড়ে বিনা অনুমতিতে প্রবেশ করবে না নারীদের উপর আঘাত করবে না শিশুদেরকে হত্যা করবে না ইসলাম কত সুন্দর সেই বিধানগুলো প্রদান করেছে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম এর মাধ্যমে ইসলামের একটা সার্বজনীনতা মানবতার ধর্ম হিসেবে দুনিয়ার মানুষের সামনে পেশ করেছেন ইসলাম কঠোরতা করে সে কঠোরতা হয় যুদ্ধের ময়দানে তিনি আরো বলেছেন তোমরা নিহত লোকদের অপমান করবে না মৃত্যুর পর তাদেরকে মাথুলা করবে না না কান কেটে তাদেরকে অঙ্গহানি করবে না মৃত্যুর পর তাদেরকে অপমানিত করা যাবে না আজকের দুনিয়ার সভ্য দুনিয়ার দাবিদার অধিকাংশ এটা মেনে চলে না সভ্যতার দাবি করে যে আজ আমেরিকা ব্রিটেন এরা হিংস্র জানুয়ারের চেয়ে আরো বড় অসভ্য এবং জঙ্গলি যুদ্ধের ময়দানগুলোতে তারা এগুলো প্রমাণ দিচ্ছে আফগানিস্তানি মুজাহিদিনদেরকে শহীদ করার পর তাদের লাশের উপর পেশাব করেছে আজকের দুনিয়ার মানুষ দেখেছে এদের জঙ্গলিপনা এবং অসভ্যতা পৃথিবীর মধ্যে যদি মানবাকৃতির কোন অসভ্য জাতি থেকে থাকে তাহলে আজকে পশ্চিমা দুনিয়ার মানুষগুলোই অসভ্য এবং জঙ্গলি জাতি কিন্তু ইসলাম এদের মোকাবেলায় সবচেয়ে বেশি শালীন সভ্য এবং ভদ্রতার প্রমাণ দিয়েছে আজকে আমরা এমন এক অবস্থায় যারা আজকে এদেশে মুসলিম পরিচিতি নিয়ে ইসলামের বিপক্ষে দাঁড়াচ্ছে সরাসরি কোরআন এবং হাজিসের দ্বারা এদের এই ভ্রান্তি আমাদেরকে স্পষ্ট করা দরকার বিশেষ করে আলেম নামদারি লোকেরা যা কিছু করছে এই তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি আলেমেরা যা করে চলছে এটা ইসলামের কাজ নয় এই যে অবরোধ করা হরতাল করা এটা ইসলাম বিরোধী সংস্কৃতি এটা কুফফারদের কাজ এটা কাফের কুফফারদের তরিকা এগুলো এটা কোন মুসলমানদের তরিকা নয় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সাহবায়ক রাম রাজু আল্লাহ তালানহম কেউ কখনো এই ধরনের কর্ম করেননি তারা জিহাদকে বাদ দিয়ে আল্লাহর ফরজ এবাদত জিহাদকে বাদ দিয়েছে দিয়ে কুফফারদের নীতি অবলম্বন করেছে কুফফারদের তরিকায় তারা হরতাল অবরোধ করে ওই গাড়ি বাংচুর করে জ্বালাও পোড়াও করে এ সবগুলো কুফফারদের নীতি এটা ইসলামের নীতি এটা নয় বরং তারা আরো যে জঘন্যতম কাজগুলো করে চলছে তাদের দাবি যেগুলো দাবিগুলো যৌক্তিক উত্তম দাবি কিন্তু সেই দাবিগুলো পূরণ করার জন্য তারা আবার কাফেরদের কাছে দাবি করছে তাগুতের কাছে দাবি করছে তাগুত শয়তানের কাছে দাবি করছে আমাদের এই দাবিগুলো মেনে নাও এটা কত হাস্যকর একটা বিষয় কত বড় ধরনের একটা ভ্রান্তি এটা তারা তাগুত শয়তানের কাছে দাবি করে আমাদের ইমানের দাবিগুলো তোমরা পূরণ করে দাও শয়তান আমার ইমানের দাবি পূরণ করে দেবে এরা আসছে ইমানের দাবি পূরণের জন্য দাবি করছে শয়তানের কাছে ইমানের দাবি পূরণ করে দেওয়ার জন্য তাদের এই ভ্রান্তিটা সরাসরি কোরআন থেকে তাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া দরকার তারা কি কোনো দলিল দিতে পারবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দুনিয়ার কোন কাফের কাছে এমন কোন সমঝোতা করেছিলেন এমন কোন দাবি করেছিলেন তোমরা আমাদের এটা মেনে নাও রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম কাবাগরের সায়ায় যখন তিনি বসা ছিলেন আবু জেহেল সহ বড় কুফাররা অপর দিকে বসা ছিল সেখানে আবু জেহেল পরামর্শ করে উৎবাকে পাঠিয়েছিল আপুষ প্রস্তাবের জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আপুষ প্রস্তাব দিয়েছিল আমরা তোমার কিছু মেনে নেই তুমি আমাদের কিছু মেনে নাও তুমি তোমার কাজ করো আমরা আমারটা করে যাই আমরা আমাদের বিরোধিতা ছেড়ে যাই দিয়ে পরস্পর আমরা কিছু বিনিময় করে নেই আমাদের পূর্ব পুরুষদেরকে তুমি আর গালি দিও না আমাদের যারা পূর্বে গত হয়ে গেছেন বুজুর্গানে দিন যাদের সম্মান মর্যাদা দিয়ে তাদের আকৃতি বানিয়ে আমরা কাবাগরে স্থাপন করে রেখেছি আমাদের এই বুজুর্গদেরকে তুমি আর গালি দিও না তাদের কাবা করে যে মূর্তিগুলো স্থাপন করেছিল এরা ছিল তাদের বুজুর্গানে দিন তাদের আঁকাবিরিন এরা ছিল তাদের মুতাকাদ্দিমিন এদেরকে তারা সম্মান করত শ্রদ্ধা করত দিনের কারণে তাদের কাছে তারা পূজা অর্চনা করত দোয়া করত তাদের কাছ থেকে কিছু ফয়েজ লাভ করার জন্য তাদের রুহানি ফয়েজ পাওয়ার জন্য তারা এগুলো লাভ করত যেমনটি আজকেও করা হয় একেবারে অনুরূপ এটা করা হয় এই প্রস্তাবগুলো যখন দিয়েছিল তখন রাসুল্লাহ সাল্লু আলহ্লামের কাছে কোরআন মজিদের একটা চূড়ান্ত সিদ্ধান্তকারী সুরা নাজিল হয়েছিল সেই সুরা হল সুরায় কাফিরুন বলে দেওয়া হল কুল ঘোষণা করে দিন হে কাফের দল তোমরা যার গুলামি করো আমি তার গুলামি করি না আর আমি যার গুলামি করি তোমরা তারও গুলামি করো না এটা চূড়ান্ত একটা চ্যালেঞ্জ এই সুরাটি দুনিয়ার কেন্দ্র কাবা আজকের দুনিয়ার মানুষের কেন্দ্র কোনটা জাতিসংঘ সেই দুনিয়ার মানুষের কেন্দ্র মাথাবা সেই কেন্দ্র থেকে রাসুল্লাহ সাল্লাহ ঘোষণা করে দিলেন তাদেরকে যারা মিল্লাতে ইব্রাহিম মনে করত তারা মনে করত ইব্রাহিমের বংশধর আমরা ইব্রাহিমের অনেকগুলো সুন্না তারা মেনে চলত মুসলিম দাবি করত তারা সেই লোকগুলোকে আল্লাহ জানিয়ে দিলেন রাসুলের মুখ দিয়ে ঘোষণা করে দিলেন বলে দিন হে কাফের দল তোমরা মুসলমান দাবি করো না তাই এক সরাসরি ঘোষণা হে কাফের দল তোমরা যার গুলামি করো আমি তার গুলামি করি না এটা ছিল চরম একটা চ্যালেঞ্জিং আয়াত একটি সুরা কুফারদের মুকুশ উন্মোচন করে দেওয়ার একটি সুরা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তারা প্রস্তাব দিয়েছিল রাসুল প্রস্তাব দেননি তারা প্রস্তাব দিয়েছিল কিন্তু সেটা তিনি গ্রহণ করেননি বরং চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারা এতদিন পর্যন্ত নিজেদেরকে মুসলিম মনে করত এই সুরার মাধ্যমে জানিয়ে দেওয়া হোক তোমরা আর মুসলিম দাবি করো না তোমরা কাফের সরাসরি তাদেরকে কাফের ডিক্লারেশন করে ঘোষণা দেওয়া হলো একবারে দুনিয়ার মানুষের কেন্দ্র থেকে ডিক্লারেশন কেউ এই প্রমাণ দিতে পারবে না যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম অথবা খুলাফায় রাশিদিন পরবর্তী সময়ে কোন সাহাবা কখনো কুফারদের সাথে এমন কোন বিষয়ে আপোষ করে তাদের কাছে প্রস্তাব দিয়েছেন যে তোমরা ইসলামের এই দাবিগুলো পালন করো আমরা তোমাদের এইগুলো একটু পালন করি এই ধরনের প্রস্তাব দিয়েছিলেন একটি দলিল কেউ দিতে পারবে না তাহলে কোন দলিলের ভিত্তিতে তারা এই তাগুত শয়তানের কাছে তারা দাবি করে আমি সে রৌদফা দিলাম দাবিগুলো সুন্দর ভালো উত্তম তাগুত শয়তানের কাছে কেন এই দাবিগুলো তোমরা নিজেরা কেন পালন পূরণ করো না এই দাবি বাস্তবায়ন নিজেরা করবে এই দাবি বাস্তবায়নের পথে যারা প্রতিবন্ধক হবে তাদেরকে কাফের বলে ডিক্লারেশন দিবে এটাই তো ইসলামের শিক্ষা এই দাবিগুলো পূরণের পথে যে বাধা দিবে সেই কাফের তোমরা এই ডিক্লারেশন করছো না কেন এটাই তো শুননা এটাই তো ইসলাম ইসলামের শিক্ষা এটা তা না করে তারা বাতিল পদ্ধতিতে তারা অবরোধ করছে ইহুদি খ্রিস্টানদের বানানো পদ্ধতি তরিকায় অবরোধ করেছে সমাবেশ করেছে পরিণতি কি হয়েছে হয়তো আর এখন রাস্তায় বের হয়ে আরেকটা স্লোগানও দিবে না এ সকল কাপুরুষের দল এরা ইমানের দাবি পূরণের জন্য আসে কিন্তু ইমানের দাবি পূরণের জন্য তারা কুফারদের মোকাবেলায় কোনো দিন তারা ময়দানে টিকে থাকেনি এই ভূমিতে অতীতে যতগুলো এদের নেতৃত্বে আন্দোলন হয়েছে যেহাদের যতটুকু ডাক দেওয়া হয়েছিল একটিরও পরিণাম ভালো হয়নি কুফাররা যখনই আঘাত করেছে তখনই তারা গোরের দরজা বন্ধ করে বসে গেছে তাদের মোকাবেলায় আর বের হয়নি আজকে তাদের এই ভ্রান্তিটা তাদের এই ভ্রান্ত চিন্তাধারাটা আমাদেরকে স্পষ্ট নিজেদের উপলব্ধি করা দরকার এবং তাদেরকেও বোঝানো দরকার এই আজকে এই কঠিন অবস্থা এবং এক সমাজ আমরা বসবাস করি এখানে যেমন একদিকে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করা দরকার সাথে সাথে জ্ঞানের তরবারি দিয়ে কুফফারদের সে বাতিল চিন্তাধারার মোকাবেলা করা দরকার যারা ইসলামকে মানুষের কাছে অবুদগম্য করে ফেলেছে অস্পষ্ট করে ফেলেছে তাদের সেই ভ্রান্ত চিন্তাধারা আকিদাগুলো মানুষের সামনে স্পষ্ট করে ইমানের পথটাকে পরিষ্কার করা দরকার আমাদের আজকে এই কঠিন সময়ে আমরা এখন আমরা কাজ করে চলছি এই জন্য কোরআন মজিদ আমাদের সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহ সুবাহ এরপর বলছেন أولا يرون أنهم يفتنون في كل عام مرة مرة أو مرتين ثم لا يتوبون ثم لا يتوبون ولا هم يذكرون আমি পরের আলোচনাগুলো সংক্ষিপ্ত করে আজকে শেষ করে দিতে চাচ্ছি এই সকল লোকেরা কি দেখে না যে প্রতি বছর একবার বা দুইবার তাদেরকে বিভিন্ন পরীক্ষায় ফেলা হচ্ছে এরপরও তারা তবা করে না এবং উপদেশ গ্রহণ করে না কারা মুনাফেকদের কথা আল্লাহ বলছেন এখানে এখানে একবার দুইবার বলে সংখ্যা বোঝানোর উদ্দেশ্য নয় বোঝানো হয়েছে বারবার প্রয়োজন যেখানে যখনই হয়েছে তাদেরকে ফিরানোর জন্য তখনই তাদেরকে পরীক্ষা ফেলা হয়েছে পরীক্ষাগুলো কিভাবে মুনাফেক্ষা পরীক্ষিত হয়েছে কয়েকবারে একদিকে কোরআন মজিদের আয়াত নাজিল হলে পরেই তাদের মধ্যে ভয় ঢুকে যেত তারা শঙ্কিত হয়ে পড়ত কোরআন আয়াতকে তারা ভয় পায় আর সব সময় তারা আশায় থাকে বিভিন্ন কুফার গোত্রগুলো যাতে বিজয়ী হয় মুসলমানরা যখন বিভিন্ন যুদ্ধে লিপ্ত হন তখন তারা মদিনায় এবং আশপাশে বসে অপেক্ষায় তাকে ওই সংবাদ জানার যে সেখানে মুসলমানরা পরাজিত হয়ে গেল হলো কিনা যদি মুসলমানরা পরাজিত হয়ে যায় তাহলে তাদের জন্য বড় সুদিন কুফফারা বিজয়ী হলে তাদের নিরাপত্তা পাবে এই শুভ সংবাদের আশায় তারা থাকে কিন্তু কোনোদিনই শুভ সংবাদ তাদের কাছে পৌঁছেনি প্রতি বছরই বারবার বিভিন্ন অভিযানগুলো পরিচালিত হচ্ছে আর প্রতি বছরই তাদের কাছে প্রতিটি অভিযানের সংবাদ দুঃসংবাদ হিসেবে তাদের কাছে এসেছে এটা হলো পরীক্ষা এইভাবে তারা পরীক্ষিত হয়েছে যাতে তারা আশায় বুক বাদে ওই গুত্রটা যদি বিজয়ী হয় তাহলে প্রয়োজনে আমরা ওইখানে হিজরত করে চলে যাব মুসলমানদের কবল থেকে আমরা মুক্ত হব কিন্তু যাওয়ার যে কোনো জায়গা নাই যেদিকে যাওয়ার চিন্তা করে দেখে মুসলমান সেখানেই লক্ষ্য করেছে টার্গেট করেছে সেখানে অভিযান চালাবে তখন আর সেখানে যেতেও পারে না তখন অপেক্ষায় বসে থাকে দেখি মুসলমানরা পরাজিত হয় কিনা এই যে মনের মধ্যে এই ধরনের একটা সংখ্যা নিয়ে সবসময় থাকত কিন্তু এই সংখ্যার পরিসমাপ্তি ঘটত কিভাবে পরাজয়ের গ্রাণী থেকে দুঃসংবাদের গ্রাণীর মাধ্যমে তাদের সেই অপেক্ষায় সমাপ্তি গড়ত আর এটা প্রতি বছরই গড়ত একাধিকবার গড়ত এই দুঃসংবাদগুলো পাওয়ার পর এই পরীক্ষায় পতিত হয়ে তারা যদি একটু ভালো চিন্তা করত এবং তাদের মুনাফিকিটা ছেড়ে দিয়ে যদি তাদের মুনাফিকের জন্য তবা করত আর উপদেশ গ্রহণ করত এটা তাদের জন্য কল্যাণ করছিল কিন্তু এত পরীক্ষায় পতিত হওয়ার পরেও তারা তবাও করেনি তখন তারা পরস্পরে একে অন্যের দিকে চাওয়া চাওয়াই করত আর বলতো একজন আরেকজনকে তোমাদের কাউকে কি কি দেখে ফেলেছে আহাদিন তোমাদের কি কেউ দেখছে না তো গোপনে গোপনে একে অন্যের দিকে ইশারা চাওয়া চাওয়াই করে কারণ তারা তো এই সুরাগুলো বিশ্বাস করে না আর এই সুরার মধ্যে তাদের মনের কপটতা গুলো আল্লাহ বলে দিচ্ছেন হয়তো মনের মধ্যে গোপন রেখেছে মুনাফিকিটা কিন্তু তাদের অবস্থা আল্লাহ প্রকাশ করে দেন এই জন্য তারা সবসময় ভয়ে থাকে আর যখন কোন সুরা নাজিল হয়ে তাদের মনের কথাটা বলে দেওয়া হয় তখন একজনের দিকে আরেকজন চাওয়াচাবি করে আর বলে যে আশেপাশে তাকে এদিকে কোনো মুসলমান আছে কিনা ইমানদার আছে কিনা তখন একজন আরেকজনকে বলে যে কোন মুসলমান তোমাদেরকে দেখতে পেয়েছে কিনা কোন ইমানদার তোমাদেরকে দেখতে পেয়েছে কিনা এই একে অন্যের সাথে ইশারা চাওয়াচাওয়ি করে কেউ যাতে না দেখে গোপন এখান থেকে চলে যায় সুম্মাং সরাবু সেখান থেকে চলে যায় অর্থাৎ এই আয়াতে যখন তার মনের সেই কুটিলতা প্রকাশ করে দিল তাদের মনের গোপন সেই অপবিত্রতা প্রকাশ করে দিল তার তো উচিত ছিল যে যেহেতু আমার মনে যত যা কিছু গোপন রাখি কিছুই তার গোপন থাকে না আল্লাহ সব প্রকাশ করে দিচ্ছেন প্রকাশ্যভাবে যা কিছু আশা করে তাও পূরণ হয় না সব সময় সে বিপদের মধ্যে আছে এই মোনাফেকরা প্রতিটি মুহূর্তে বিপদে পতিত আর আশঙ্কা আরেকটা এর আগে আমি আলোচনা করেছিলাম যে তাদের মুনাফিকির কারণে মুসলমানদের তরবারি কখন জানি তাদের ঘাড়ে পতিত হয়ে যায় এই জন্য ভীত থাকত এই জন্য এমন সুরাগুলো নাজিল হলে পরে দেখত যে কেউ তাদেরকে দেখছে কিনা লুকানোর চেষ্টা করত সরফ আল্লাহ কুলু বাহুম তারা তো এই সুরা নাজিল হওয়ার পর একে অন্যের প্রতি চাওয়া করে মত বিনিময় করল যে তোমাদের অবস্থাটা কোনো মুসলমান দেখে ফেলেনি তো এই কথা বলে যখন লুকানোর চেষ্টা করে চলে যায় এটা তো তার ভাবে চলে গেল আল্লাহ বলছেন এর দ্বারা আল্লাহ তার অন্তরটাকে ফিরিয়ে দেন কোন দিকে কুফরের দিকে সেই অন্তরটা কি আল্লাহ এমন ভাবে ঘুরিয়ে দেন যে আর হেদায়াতের পথে আসতে পারে না তাদেরই কর্মের কারণে তাদের অন্তরটাকে আল্লাহ কুফরির দিকে হেদায়তের গ্রহণ যাতে করতে না পারে হেদায়তের বিপরীত দিকে তাদের অন্তরটাকে ঘুরিয়ে দেন এই জন্য যারা নির্বুধ জাতি তাদের সামনে ইলমের এত উৎস কোরআন দিয়ে তাদেরকে ডাকা হয় স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম মানব জাতির শিক্ষক তিনি প্রকাশ্যভাবে তাদেরকে নসিহা করেন সে উপদেশ গ্রহণ করে না এর চেয়ে নির্বুধ তো আর কেউ হতে পারে না এই নির্বুদ্ধিতার কারণে তাদের অজ্ঞতা মূর্খতার কারণে তাদের অন্তরটাকে আলকা আল্লাহ তাদের অন্তরটাকে কুফরির পথে দাবিত করে দেন ইসলামের দিকে আর সে আসতে পারে না لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে রাসুল এসেছেন তিনি তোমরা যদি কোনো কষ্টে পতিত হও এটা তার জন্য পীড়াদায়ক হয় তিনি কষ্ট পান তিনি তোমাদের খুবই হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী কল্যাণকামী আর তিনি হচ্ছেন স্নেহশীল মেহেরবান রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লামের অবস্থা আল্লাহ বলছেন যে তিনি মানব জাতির কত শুভাকাঙ্ক্ষী ইমানদারদেরকে বলছেন তিনি তোমাদের থেকে আলাদা নন তিনি তোমাদের মধ্য থেকেই এসেছেন তোমাদের কাছে ভিন্ন কোনো দেশ থেকে কোনো অঞ্চল থেকে তিনি আসেননি তিনি তোমাদেরই তোমাদেরই এতে বোঝানো হচ্ছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম মুমিনদের কত আপন এর দ্বারা মুমিন্দা যাতে রাসুলকে নিজেদের মনে করে যে তিনি আমাদেরই মধ্য থেকে আল্লাহ উনাকে আমাদের কাছে রাসুল হিসেবে পাঠিয়েছেন আর তার মনের অবস্থা আল্লাহ বলছেন যে তোমরা যদি কোনো কষ্টে পতিত হও এতে করে রাসুল খুবই ব্যথিত হন তোমরা কোনো কষ্ট পতিত হও এটা রাসুল সহ্য করতে পারেন না তিনি তোমাদের এত শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী তিনি তোমাদের সকল কষ্টের ভাগিদার তোমরা কষ্ট পেলে তিনিও কষ্ট পান তোমরা যদি শান্তি থাকো তিনি শান্তি পান তিনি তোমাদের কত আপন আর তিনি সব সময় মুমিনদের প্রতি এত সহানুভূতিশীল যে মুমিনদের অবস্থা তিনি পর্যবেক্ষণ করেন রাসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন মানুষ জাহান নামে পতিত হওয়ার জন্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আর আমি তাদের কুমোর ধরে তাদেরকে টানছি জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য তিনি কত মানুষের হিতাকাঙ্ক্ষী রাসুলের দাওয়াত অমান্য করে রাসুলের করে যারা জাহান নামের দিকে যেতে চাচ্ছে চলে যাচ্ছে রাসুল তাদের কুমোর ধরে ধরে টানছেন তোমরা আগুনে নিক্ষিপ্ত হয় না তোমরা জান্নাতের দিকে আসো তিনি কত বড় হিতাকাঙ্ক্ষী এই জন্য প্রতিটি মুহূর্তে তুমি তিনি তোমাদেরকে নসিহা দেন উপদেশ দেন জান্নাতে যাওয়ার জন্য কোন পথে চলতে হবে সেই পথটা তিনি দেখিয়ে দেন প্রতিটি মুহূর্তে তিনি তোমাদেরকে সতর্ক করেন জাহান নামের পথ থেকে এই জন্যই আল্লাহ রাসুলের উপাধি দিয়েছেন বাসিরা উমা নাজিরা আমি তোমাকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম জান্নাতের সুসংবাদ দেন আর জাহান নাম থেকে লোকদেরকে ভয় প্রদর্শন করে বিরত রাখেন এই রাসুল যখন তোমাদের কাছে আর তিনি তোমাদের প্রতি অত্যধিক স্নেহশীল মেহরবান তিনি রাউফুর রাহিম ইমানদারদের জন্য তিনি অত্যধিক স্নেহশীল এবং মেহরবান যদি তারা তুমি তাদের প্রতি এত দয়ালু স্নেহশীল হওয়ার পরেও তাদের এত হিতাকাঙ্ক্ষী হওয়ার পরেও তোমাকে অমান্য করে তুমি তাদের কল্যাণকামী তুমি তাদেরকে বিপদ থেকে রক্ষা করছো তাদেরকে আগুন থেকে তাদেরকে তুমি বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে চলছো তুমি তাদের এত আপন হওয়ার পরেও হিতাকাঙ্ক্ষী হওয়ার পরেও যদি তারা তোমাকে অমান্য করে তাহলে সেই অবস্থায় তুমি ঘোষণা করো আমার জন্য আল্লাহ যথেষ্ট তারা যদি তুমি তাদেরকে নিজের করে নিলে আপন করে নিলে তাদের হিতাকাঙ্ক্ষী হলে তাদের জন্য তুমি অক্লান্ত পরিশ্রম করে তুমি চেষ্টা করে গেলে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর পথে আল্লাহ দিনের পথে জান্নাতের পথে নিয়ে আসার জন্য এর বিনিময় তো কোনো কিছুই তুমি তাদের কাছে কামনা করি এরপরও এই নির্বুধ জাতি যদি তোমাকে অমান্য করে তোমার কাছ থেকে চলে যায় তোমাকে প্রত্যাখ্যান করে বিমুখ হয় তোমার প্রতি তাহলে সেই অবস্থায় তোমার আর করণীয় নাই তুমি এখন ঘোষণা করে দাও আমার জন্য আল্লাহ যথেষ্ট ওই আল্লাহ যিনি ছাড়া আর কোন ইলাহ নাই কোন মাহবুদ নাই আইন বিধান দেওয়ার মালিক আর কেউ নাই মানুষের দাসত্ব গুলামি পাওয়ার অধিকার আর কারো নাই তিনি হচ্ছেন আমার একমাত্র ইলাহ আলাইহি তাবাক্কালতু আমি ভরসা করলাম শুধুমাত্র তারই উপর দুনিয়ার কোনো মানুষ যদি আমার ডাকে ছাড়া না দেয় কেউ যদি আমার পথে না আসে আমার অনুসারী না হয় আল্লাহর দিনের সেই পতাকা বহন করার জন্য যদি আমার সঙ্গে কেউ না হয় আমি এই পতাকা বহন করবই এই দিনের জান্ডা উড্ডিন করবই এই দিনকে মানব মানুষের অনুসরণের জন্য মানব জাতির মধ্যে প্রতিষ্ঠার জন্য আমি জিহাদ করে যাবই এ ব্যাপারে কেউ যদি নাও আসে আমি একাই করে যাব আর এই বিষয়ে আমি আল্লাহর উপরই ভরসা করছি আল্লাহ এখানে রাসুলকে একা আদেশ করেছেন তুমি যুদ্ধ করে যাও আল্লাহর পথে তুমি নিজের বুঝা ছাড়া আর কারো বুঝা বহন করবে না রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম এখানে কথাটাই বলছেন তোমার ডাকে যদি কেউ সারা না দেয় কেউ যদি আল্লাহর দিনের পথে চলতে না চায় আল্লাহর দিনকে দুনিয়ায় বিজয়ী করার জন্য কেউ যদি জিহাদ না করে তোমার আর দায়িত্ব নাই তুমি যা পৌঁছিয়ে দেওয়ার পৌঁছে দিয়েছ এখন তুমি ঘোষণা করে দাও আল্লাহ আমার জন্য যথেষ্ট যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই আর আমি তার উপর ভরসা করলাম আর কার উপর নয় রব্বুল আরশিল আজিম আর তিনি হচ্ছেন মহান আরসের মালিক আল্লাহ সুবাহান রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে সর্বশেষ যে তাওয়াক্কুলের নির্দেশ প্রদান করলেন এটা রাসুলের তো পূর্ব থেকেই ছিল আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা আল্লাহর কাছেই যে একমাত্র আশ্রয় আল্লাহর পক্ষ থেকেই যে একমাত্র সাহায্য এ ব্যাপারে তো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম পূর্ব থেকেই একইনান এর উপর তিনি অটল ছিলেন এখন আবার আল্লাহ এই কথা বলে এই সুরাটি যেহেতু সর্বশেষ পর্যায়ের সুরা এবং হজরতের কাতাদা এবং আবদুল্লাহ ইবনে আব্বাস সাদি আল্লাহ তালানহু বলেছেন কোরআন মজিদের নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ এই দুইটি আয়াত এই দুজনের কথা হল সর্বশেষ আয়াত এই দুটি একশো আঠাশ এবং একশো উনত্রিশ সুরায় তবার তাহলে এই যদি এটা সর্বশেষ আয়াত হয়ে থাকে তাহলে সর্বশেষ আয়াতে কেয়ামত পর্যন্ত যত ইমানদার দুনিয়ায় আসবে রাসুলের উম্মত সকল মুমিনের প্রতি এ নির্দেশ রাসুল যেইভাবে তিনি আজীবন আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর দিনের বিজয়ের জন্য তিনি জিহাদ পরিচালনা করেছেন আর আল্লাহর দিনকে তিনি আল্লাহর ইচ্ছায় বিজয়ী করেছেন শুধু আরব বিশ্বে নয় সারা দুনিয়ায় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মাধ্যমে সারা দুনিয়ায় ইসলামের বিজয় ডঙ্কা বেজেছিল ইসলামের পতাকা উদ্দিন হয়েছিল রাসুলের পদাঙ্ক অনুসরণ করে খুলাফায় রাশিদিনগণ এই দায়িত্ব সম্প্রসারণের কাজ করেছিলেন এই দিনের বিজয়ের দিকে দিকে সম্প্রসারিত করার জন্য তারা কাজ করে গিয়েছিলেন কেমত পর্যন্ত সকল ইমানদারের উপর এই পদ্ধতি কার্যকরী থাকবে যেখানে দারগন আল্লাহর দিনের বিজয়ের জন্য তারা জিহাদ পরিচালনা করবে প্রথমত তাদেরকে একটি কাতারে সামিল হওয়া জামাতবদ্ধ হওয়া জামাতবদ্ধ হয়ে লোকদেরকে এই দিকে আহ্বান জানানো ডাকা তাদেরকে তালিম দেওয়া ইলম আকিদা তাদের চিন্তার পরিশুদ্ধি সাধন আকিদার পরিশুদ্ধি সাধন করা তাদের আমলের পরিশুদ্ধি সাধন করা এরপর তাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা সর্বশেষ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ পরিচালনা করা কোন সত্যিকে পড়ুয়া না করা সংখ্যা কত কতজন আসলো বাহিনী কতটুকু বড় হলো না ছুটো সেখানে আমাদের প্রস্তুতি কেমন এটা বড় বিষয় নয় আল্লাহর ইচ্ছায় বাহিনীর সদস্য সংখ্যা যতটুকুই হয়েছে প্রস্তুতি যতটুকুই গ্রহণ করা সম্ভব হয়েছে তানি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কুফার শক্তির বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হওয়া সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাহায্য নিয়ে এক ইমানদারের দায়িত্ব অন্য কোনো কিছুর পড়ুয়া করা যাবে না আল্লাহ সুবাহ এই বিধান অনুযায়ী যে সকল ইমানদারগণ এক কাতারে সামিল হবে নিজেদের সকল একতলাফ মতভেদ দূরে জেরে পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ রেজা মন্দির জন্য তারা রুহামার ভিত্তিতে এক কাতারে সামিল হয়ে যাবে আর আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে আল্লাহর পক্ষ থেকে যেই শক্তি যতটুকু অর্জনের সুযোগ হবে তাকেই যথেষ্ট মনে করবে আর আল্লাহর উপর ভরসা করবে এর মাধ্যমে আল্লাহ ইনশাল্লাহ বিজয় দান করবেন আর সেই বিজয় দুই ভাবে হয় এক আল্লাহর পথের এই সৈনিক মুজাহিদগণ ময়দানে শাহাদতের মাধ্যমে তারা জান্নাতবাসী হয়ে যাবেন এটা তাদের বিজয় অথবা আল্লাহ বাহ্যিক ভাবেও দিনের বিজয়ের মাধ্যমে তাদের গণিমত সহকারে নিরাপদে বাড়ি ফিরে দিয়ে তাদেরকে তিনি বিজয় দান করবেন এটাও বিজয় দুইটাই বিজয় কেউ মনে যদি করে যে জিহাদ তো শুরু হলো কিন্তু এইভাবে এত লোক শহীদ হয়ে গেল আর এত লোক বন্দী হয়ে গেল তো জিহাদ তো শেষ মনে করলো এটা তো চরম ব্যর্থ হয়ে গেছে কিন্তু সফলতা ব্যর্থতার মাপকাঠি কি এটা না জানার কারণে ওই এলিমটা না থাকার কারণে এটাকে তারা ব্যর্থ বলছে অসংখ্য নবী ছিলেন যাদের দাওয়াত বাহ্যিকভাবে লোকজন গ্রহণ করেনি তিনজন লোক নিয়ে কেউ হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হবেন এমন নবীও আছেন সাতজন উম্মত নিয়ে হাজির হবেন তাই বলে কি ওই নবী ব্যর্থ হয়ে গেছেন কেউ বলতে পারে সাড়ে নয় শ বছর দাওয়াত দিলেন নু আলাহি সালাম প্রথম রাসুল এবং নবী তার দাওয়াতে কয়জন লোক এসেছিল একটি নৌকার আরোহী মাত্র একটা নৌকায় ধারণ করতে পারে আরো শুধু মানুষ নয় আরো সকল পশু পাখি যা আছে সব মিলিয়ে এই পরিমাণ লোক সাড়ে নয়শ বছর দাওয়াত দেওয়ার পর তিনি পেয়েছিলেন তাই বলে কি কেউ বলতে পারে তিনি ব্যর্থ হয়ে গেছেন কখনো নয় নবীর দায়িত্ব ছিল মানব জাতির কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া আল্লাহর ওয়াহদানিয়ত পৌঁছে দেওয়া মানুষের কাছে তাওহিদের দাওয়াত প্রচার করে দেওয়া আর দিন যারা গ্রহণ করবে আল্লাহর পক্ষ থেকে যে দিন আসবে সেই দিন এবং শরীয়ত অনুযায়ী জীবন যাপন করা এই দাওয়াতটা পৌঁছে দেওয়া ছিল নবীর কাজ তার তা করেছেন সফল হয়ে গেছেন লোকজন আসলো কি আসলো না এটা আল্লাহর দায়িত্ব অনুরূপ ভাবে দিনের দুনিয়ায় বিজয়ী হওয়াটা এটা আল্লাহর কাজ এটা বান্দার কাজ না বান্দার কাজ হলো দিনের বিজয়ের জন্য জিহাদ করা এটা হলো বান্দার কাজ শত শত বছর বান্দা জিহাদ করে যাবে দিন বিজয়ী না হতে পারে আল্লাহ যখন চাইবেন তখন বিজয়ী হবে কিন্তু বান্দা সফল যতক্ষণ সে জিহাদের উপর অটল থাকবে আর জিহাদের ময়দানে মৃত্যুবরণ করবে সে সফল হয়ে গেল জিহাদের পতাকা তোলে অবস্থান করা অবস্থায় যদি তার মৃত্যু হয় সে সফল আর এখান থেকে যদি সে দূরে সরে গিয়ে মৃত্যুবরণ করে তাহলে সে ব্যর্থ হয়ে গেল সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি এটাই বাহ্যিক বিজয় এটা সফলতার মাপকাঠি নয় فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما আল্লাহর পথে তারাই যুদ্ধ করবে যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে বিক্রি করে দিয়েছে আর যারা আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে বিজয়ী হয় অথবা তারা নিহত হয় আমি অবশ্যই তাদেরকে অচিরেই তার বদলা দেব নিহত হলে আল্লাহ বদলা দিবেন আর দ্বিতীয় হলে বদলা দিবেন নিহত হওয়ার বদলাটা কি অবিলম্বে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া আর দেরি নয় এটা চূড়ান্ত সফলতা এইটাই সবচেয়ে বড় সফলতা শাহাদতের মাধ্যমে আল্লাহ সুবাহ দেরি করেন না জান্নাতে পৌঁছে দেন শহীদদের জন্য হাসরের ময়দানে হিসাব নিকাশেরই কষ্ট নাই হাসরের ময়দানে বিচারের অপেক্ষায় হাজার হাজার বছর টাকা ওই কষ্ট তারা পাবে না হাসরের ময়দানে লোকজন যখন সেই বিচারের কাঠগোড়ায় দাঁড়াবে শহীদগণ তখন আরসের নিচে ঝুলন্ত প্রাসাদে পর্যবেক্ষক থাকবে তারা আরামায়েসে সেখানে পানাহার করবে তারা দেখবে তারা বিচারের অভিযোগ থেকে কাঠগোড়া থেকে তারা সম্পূর্ণ মুক্ত তারা সাথে সাথে জান্নাতবাসী হয়ে যায় আর যদি আল্লাহ কুফফারদের পরাজয়ের মাধ্যমে দিনের বিজয় দান করেন তাহলে দুনিয়ায়ও মুজাহিদিনগণ সেই সফলতা লাভ করেন কিন্তু তারা গণিমত আকারে বিপুল সম্পদ লাভ করেন এবং এই দুনিয়ায় তারা সম্মান ইজ্জত লাভ করেন এটা দুইটাই সাথে সাথে আল্লাহ সুবাহ এইভাবেই মুমিনদের সফলতা দান করেন তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহ আমাদের দয়া করে ইমান আনার তৌফিক দিয়েছেন সেই ইমানের উপর অটল থেকে আল্লাহর নির্দেশ এবং রাসুলের তরিকায় চলার জন্য আল্লাহর দিন যখন বিপন্ন এই জমিনে সেই সময়ে আল্লাহর দিনকে বিজয়ী করার পত্রই নিয়ে আমরা যান মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদে জাপিয়ে পড়ি এবং আমরণ সেই জিহাদের পথটাকে আমরা আঁকতে ধরে থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আচ্ছা সাধারণ মানুষ তো মনে করছে তারা বড় বড় মুক্তি এখন তারা যে তেরো দফা দাবি সরকারের কাছে জানাইছে এই তেরো দফা দাবির মাধ্যমে কোরআন তাদের কি পায়তারা দিচ্ছে এটা জানাই দিন আমাদেরকে সবচেয়ে ভালো হবে যে আমাদের ক্লিয়ার হওয়ার যে আসলে কোরআন যে তারা যে আবেদনটা করলো এই আবেদনের মাধ্যমে তারা কোরআন কোরআনের ভাষাটা তাদের তাদেরকে আমরা কি বলবো মানে মানে মানে যারা কাফেরদের কাছে নিজেদের দাবি পেশ করে বিশেষ করে তার ইমানের দাবি পূরণের জন্য এটা কোরআন হাদিসের কোথাও নাই সেটা আমি আলোচনায় বলেছি এবং রাসুলের যুগ সাহাবাদের যুগ তাবিন তাবে তাবিনের যুগ সলফে সালেহিনের যুগ কখনো এই প্রমাণ পাওয়া যাবে না যে তাহুতের কাছে কেউ তার ইমানের দাবি পূরণের জন্য আবেদন করেছে এই জন্য প্রথমত এই প্রতিষ্ঠিত তাহুত সরকারের কাছে দাবি দেওয়া পেশ করা এরা তাহুত সরকারের তাহুত শয়তানের অনুসারী দ্বারা তারা করে তাদের তরিতা এটা এটা বিভিন্ন সময়ে দেখা যায় বিভিন্ন সংস্থা সংগঠন তাদের বিভিন্ন দাবি দাওয়া তৈরি করে অনেক দফা তৈরি করে সেই দফাগুলো ওই তাগুতের কাছে তারা পেশ করে আমাদের এই দাবি মেনে নাও এই দাবি মানে নাও এই ধরনের দাবি পূরণের জন্য তারা মিছিল করে মিটিং করে অবরোধ করে হরতাল করে মানব বন্ধন করে কত কর্মসূচি পালন করে এখনো করে চলছে আমাদের দেশে আমরা প্রতিনিধি দেখতে পাচ্ছি তাহলে এই পদ্ধতিতে যে দাবি দাওয়া পেশ করা এটা কুফারদের পদ্ধতি একটা বাতিল পদ্ধতি আর এরা হেফাজতিরা তারা এই কুফফারদের পদ্ধতি অবলম্বন করেছে রাসুল এবং সাহাবাদের পদ্ধতি গ্রহণ না করে তারা এই কুফফারদের পদ্ধতি গ্রহণ করে তারা একটা ভ্রান্ত কাজ করেছে তাদেরকে আমাদেরকে বুঝাতে হবে এই পদ্ধতিটা সম্পূর্ণ ভ্রান্ত এটা কাফেরদের পদ্ধতি এটা মুসলমানদের পদ্ধতি নয় তরিকা এটা নয় মুসলমানদের পদ্ধতি হল জিহাদ যে দাবিগুলো এগুলো সঠিক এই দাবিগুলো ঠিকই সেটা বাস্তবায়ন করতে হবে কিভাবে জিহাদের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠিত করে সেই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে এটা হল ইসলামের পদ্ধতি সেই পদ্ধতি বাদ দিয়ে দুনিয়ায় আজকে প্রচলিত যেই পদ্ধতি কাফের কুফারা এদেশে শুধু নয় সারা দুনিয়ায় সেই প্রচলিত পদ্ধতিরই তারা অনুসরণ করেছে কুফফারদের পদ্ধতির অনুসরণ করেছে এই জন্যই পদ্ধতিটা বাতিল পদ্ধতি তাদের একটা ভ্রান্ত পদ্ধতি এই কথাটাই আমরা বলবো এর চেয়ে বড় কোন ধরনের ফতোয়া দেব না আচ্ছা, এখন এখন বিষয়টা হলো যে তাদের এই মৃত্যুর পরে তাদের ফায়সালাটা কি এই বিষয়টা আমাদের হাতে নাই আমাদের এলিমেও নাই তা আল্লাহ জানেন তাদের অন্তরে কি ছিল কোন চেতনায় তারা এসেছিল এদেশের সেই নাস্তিক মোরতাবদের যে আসপালন এই কারণে যদি তারা অন্তরে জ্বালা অনুভব করে থাকে তাদের আকাবিরিন তাদের রাহাবারগণ তাদেরকে যেইভাবে ডাক দিয়েছে এই বিষয়গুলো অনেক মানুষই আছে যে এই পদ্ধতি সম্পর্কে জানে না তার ইলমের অভাব সে ওই ডাকে সাড়া দিয়েছে পদ্ধতিটা ভুল না সঠিক এটা সে জানে না ইলিম তার নাই কিন্তু তার মধ্যে যদি ওই চেতনা থাকে যে আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহর কোরআন নিয়ে যে দ্বারা এদের ঠাট্টা মস্কারি করেছে এই নাস্তিক মোরতাদরা যেই ধরনের আত পালন করেছে এদের বিপক্ষে তার সেই চেতনা নিয়ে যদি এসে থাকে আল্লাহ তার অন্তরের অবস্থাটা জানেন যদি ওই চেতনার উপর তার এখানে মৃত্যু হয়ে থাকে তাহলে তো শাহাদতের মর্যাদা ইনশাল্লাহ লাভ করতে পারে সেহেতু এদের পরিণতির ব্যাপারটা আমরা ওই ধরনের তাদের পদ্ধতিটা বাতিল হওয়া সত্ত্বেও এই বাতিল পদ্ধতিতে যারা ডাক দিয়েছেন তারা হয়তো বুঝে শুনেই এই ভ্রান্ত পথে গিয়েছেন অথবা ইসলামের পদ্ধতি তাদের জানা সত্ত্বেও এটাকে বিপজ্জনক মনে করেন এই জন্য নিরাপদ মনে করেছেন অন্যের দ্বারা এরা প্রতারিত হতে পারেন ভুল করলে তারা করেছেন সাধারণ মানুষ যাদের এলিম নেই তারা বুঝে না তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা আছে এই কারণে লোকজন এসেছে সেহেতু এদের পরিণতির ব্যাপারটা আমরা দোয়া করি যেন ভালো হয় আমরা এই ব্যাপারে তাদের প্রতি যেন কোনো খারাপ ধারণা পোষণ না করি আমাদের দেশে যারা আছে মদিনা ভার্সিটিতে লেখাপড়া শেষ করে আসে আসার পর আমাদের এই দেশে আমাদের তানজিমের কাজ চলছে আমাদের বাইদেরকে আটকানোর জন্য তারা সরকারের পক্ষ অবলম্বন করে যে আমাদের সরকার মুসলিম আমাদের সরকার নামাজ করে হজ করে জাকাত দেয় এখন এভাবে তারা আমাদের বাইদেরকে আটকে দেয় তাদের পক্ষ অবলম্বন করে তাদেরকে আমরা এই আলেমকে কি আমরা মুসলিম মনে করবো না কাপের মনে করবো যে সকল আলিম বিভিন্ন মুসলিম দেশে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসে বিশেষ করে মদিনা ইসলাম ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসে আমি এর আগে একদিন আলোচনা করেছিলাম আমেরিকা মদিনার এবং জেদ্দার বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সকল লোক মুসলিম বিশ্বের যারা লেখাপড়া করে সেখান থেকে দায়ী পর্যায়ের কিছু লোককে তারা সিলেকশন করে আর সৌদির তাহুদ সরকার সৌদি সরকারটা তাহুদ সেই তাহুদ সরকার হল দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের মদত পুষ্ট একটি সরকার বলতে গেলে আমেরিকার একটা বি টিম হিসাবে কাজ করছে আমেরিকার যেইভাবে দুই টিম হিসেবে কাজ করে ইসরায়েল ইসরায়েল রাষ্ট্র যেমন আমেরিকা ইহুদিদের একটা ঘাঁটি সৌদি সরকারটাও অনুরূপভাবে ইহুদি খ্রিস্টানদের সম্পূর্ণ অনুগত এবং তারা তারই গুলামি করে চলছে সেই সৌদি সরকারের মাধ্যমে ওই সব দেশের কিছু আলেম যারা লেখাপড়া করে বিভিন্ন মুসলিম দেশের তাদেরকে দুনিয়ায় মুসলিম দেশগুলোতে যে সৌদি এম্বেসি আছে সেই এমবিসির মাধ্যমে তারা নিয়োগ দেয় মুবাল্লিগ হিসেবে দায়ী হিসেবে এরা মানুষের কাছে ইমান আকিদার পরিষ্কার কথাগুলো বলে শির্ক বেদাত সম্পর্কে স্পষ্ট কথা বলে কিন্তু তাগুতের ব্যাপারে আমেরিকা তাদেরকে যেইভাবে শিখিয়ে দিয়েছে সেই আকিদাটা তারা পোষণ করে অর্থাৎ কুফুরি আকিদা পোষণ করে তাহুতের আকিদাটা হলো তাদের সম্পূর্ণ কুফুরি আকিদা এদের অনেক আছে এই দেশের মধ্যে অনেকে লেখনির মাধ্যমে তাদের কুফরি আকিদারা প্রকাশ করে অনেক দায়ী এদেশের মধ্যে আছে যাদেরকে নিয়োগ দিয়েছে সৌদি এমবিসির মাধ্যমে কিন্তু তাদের ফান্ড সম্পূর্ণ দেয় আমেরিকা সিআই এর মাধ্যমে এটা পরিচালিত এর আগে আমি তো বলেছিলাম ষোলশ ইহুদির একটা সংস্থা আছে র্যান্ড ইনস্টিটিউট যারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে চিন্তাগত ভাবে যাতে ইসলাম থেকে সরিয়ে দিতে পারে অর্থাৎ মুসলমানদেরকে ব্যক্তিগত পর্যায়ে তাদেরকে ধার্মিক হোক আপত্তি নাই কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারে যাতে যেন মুসলমানদার মাথা না গামায় এইভাবে তাদের ব্রেন ওয়াশ করার জন্য সেই ইহুদিরা তাদের পক্ষ থেকে বিভিন্ন থিসিস আবিষ্কার করে তাদের বিভিন্ন ধরনের লেসন্স দিয়ে তারা নিয়মিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে আর সেইগুলো করছে মুসলিম দেশগুলোতে বড় বড় আলেম যারা তাদেরকে টার্গেট করে মূলত সেই ইহুদিরা এদেরকে আলিমদের ব্রেন ওয়াশ করে আর এটা সরাসরি তারা করে না করে মুসলিম দেশের তাগুদ সরকারগুলোর মাধ্যমে আর মুসলমান দেশগুলোর মধ্যে সারা দুনিয়ার মুসলমানরা সৌদি আরবকে ইসলামের প্রাণ কেন্দ্র মনে করে এই জন্য সৌদি আরবের যে সরকারটা তাকে প্রথম বাছাই করে নিয়েছে আর তার মাধ্যমেই এই কাজটা করে চলছে এই জন্য দুনিয়ায় বিভিন্ন জায়গায় যেখানে জিহাদ পরিচালিত হয় ওই সকল দায়ী মুবাল্লিকগণ ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করে জিহাদের বিপক্ষে কথা বলে মুজাহিদিনদেরকে তারা ধরিয়ে দেয় যখন তারা প্রকাশ্যভাবে জিহাদের বিপক্ষে অবস্থান নেবে মুজাহিদদের বিপক্ষে অবস্থান নেবে তারা আর তাগুদ কাফের মধ্যে কোনো তফাত আর থাকে না প্রয়োজনে তখন এই মুবাল্লিক দায়ী নামের ওই ইবলিস শয়তান গুলোকেও এদেশে জিহাদের ক্ষেত্রকে সুগম করার জন্য জিহাদের পথে যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে জ্ঞান পাপি ওই সকল জাহিলি মুরাক শব্দেরকেও আমাদেরকে টার্গেট করতে হতে পারে মানে পরিবারের যেহেতু সে আমাদের মাঠ থেকে চলে গেছে এক্ষেত্রে দেখা যায় যদি কোন মুসলমান কোন একটা ফর্জের বিষয় গিয়ে যদি সে অ্যাভয়েড করে তাহলে সে কাফির হয়ে যায় সে তো যেহেতু একটা মানে ফর্জের জেহাদ বিষয় সে যখন এটাকে অ্যাভয়েড করছে তাহলে তাকে আমরা করতে পারি হ্যাঁ তারপরে আবদুল্লাহ জাহাঙ্গীরের কথাও বলা যাবে না সত্যি আমি এর নাম বলছি আমি আমি অনেক চিনি এই দায়ীদের মধ্যে থেকে এদেশে যারা কাজ করতেছে মদিনায় যারা ওখান থেকে মদিনা লেখাপড়া করে আসছে এদেশের মধ্যে অনেককে আমি চিনি ব্যক্তিগত অনেককে চিনি এমনি জানি অনেক সম্পর্কে এরা এই কাজগুলি করে চলছে শেষ করি আমরা